আলী সালাম যখন বিলকিসের সিংহাসনটি নিয়ে আসার জন্য বললেন তখন প্রথম জিন নিয়ে আসতে চাইল কিন্তু সকালবেলা থেকে কয়েক ঘন্টা লাগবে মজলিস বরখাস্ত হওয়া পর্যন্ত এই কথা বলল তারপরে আর একজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল আল কিতাবের আল্লাহ বলেছেন কালাল্লাজি এন্দাহ এলমুম মিনাল কিতাব ওই ব্যক্তি বলল যার কাছে আল কিতাবের জ্ঞান ছিল সে বলল আনা আতিকা বেহি কাবলা এলেই এলেইকা তরফক আমি এই বিলকিস রানীর সিংহাসন হে বাদশাহ সুলেমান আপনার সামনে এনে রাখব আপনার চোখের পলক মারার আগে কাবলা ইয়ারতাদ্দা এলিকা তরফক এই যে চোখ একবার দেখলেন আর এই যে পলক মারছেন চোখের পলকের আগে এনে রেখে দেব মুহূর্তের মধ্যে এই লোক কে ছিল একদল তাফসিরকার বলছেন যে তিনি মানুষ ছিলেন আর একদল বলছেন না মানুষ না তিনি ফেরিস্তা ছিলেন আল কিতাবের জ্ঞান যার কাছে ছিল আল কিতাবের তাফসির যারা লৌহে মাহফুজ করেছে সুরক্ষিত ফলক যেখানে কোরআনে করিম লিখা আছে মানব জাতির ভাগ্য লিখা আছে লহে মাহফুজ তো এই লহ মাহফুজের জ্ঞান আল্লাহর পরে একমাত্র জিবরাইল আলি সালামের আছে আলি সালাম যেহেতু ওহি নিয়ে আসেন এখান থেকে তো একদল তাফসিরকার বলছেন তিনি জিবরাইল সালাম বললেন যে আমি চোখের পলক এনে দিয়ে দিচ্ছি আর একদল বলছেন না তিনি মানুষ ছিলেন ফেরেস্তা না কারণ সামনে সবাই কথা হচ্ছে সালিম আলাই ইসলামের তো তাহলে সেই মানুষ কে ছিল যার কাছে কিতাবের জ্ঞান ছিল মানে সেই যুগের আসমানি কিতাব অবিকৃত কিতাব তাওরাত ছিল যে তাওরাত দিয়ে দাউদ সুলেমান আলিহমা সালাম তারা বিচার করতেন কারণ তারা সেই যুগের নবী ছিলেন জবুর ছিল তো এই কিতাব বোঝানো হয়েছে আল্লাহ পাখের কিতাবের জ্ঞান ছিল আল্লাহ পাখের নেক বান্দা ছিলেন এবং অলৌকিকত্বভাবে এটি কারামাত অলৌকিকত্বভাবে এই কাজটি হয়েছে আর আল্লাপাক ইচ্ছা করলে নবীদের হাতে যে কোনো সময় মজেজা প্রকাশ করতে পারেন আর আল্লাহ পাকের নেক বান্দা আল্লাহ পাকের খাস বান্দা আর দ্বারা কোনো কারামত অসাধারণ কিছু দেখাতে পারেন আহলুসন্নতল জামাত তাতে বিশ্বাসী কিন্তু কারামতের নামে মিথ্যা কথার ছড়াছড়ি জাদু টোনা এসব হচ্ছে মিথ্যার বাজার আজকালকার জামানায় বা এমন একটা জামানা ছিল সুফিবাদের পীরতন্ত্রের জামানা যে কারামতের নামে তাদের কম্পিটিশন চলতো প্রতিযোগিতা অথচ তারা জিন ব্যবহার করত অথবা জাদুর মন্ত্রতন্ত্র করত জাদুতেও তো অলৌকিকত্ব দেখানো হয় তাই না মাটির গুলি তৈরি করে রসগোল্লা খাওয়িয়ে দিল তো বলবেন কারামত না জাদু তাহলে অলৌকিকত্ব যদি নবীর হাত দিয়ে হয় তাহলে তার নাম হচ্ছে মজেজা অলৌকিকত্ব যদি আল্লাহ পাকের নেক বান্দা সৎকর্মশীল মানে মমিন মোয়াহেদ নামাজি ধার্মিক আল্লাভিরু দ্বারা হয় তাহলে কারামত আর যারা ভণ্ড শির্ক বিদাত করে মন্ত্রতন্ত্র করে জিন বসে করে তাদের মাধ্যমে যদি অলৌকিকত্ব দেখা যায় তার নাম হচ্ছে সেহের জাদু কখনো ধোকা খাবেন না সাহাবাই কেরামদের জামানায় হাজারে একটা কারামত পাওয়া যায় না অথচ সবচেয়ে বড় আল্লাহর বলি নবী রসুলগণের পরে সাহাবাই কেরাম আর সুফিবাদের যুগে কারামতের ছড়াছড়ি জীবিত হয়ে চলে আসছে আর সমস্যার সমাধান করছে জাহাজ জিদ্দা পানে সমুদ্রে ডুবে যাচ্ছে হাজিদের আর ধাক্কা দিয়ে একেবারে উঠিয়ে দিল জাহাজ এসব মিথ্যা কথা সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আল্লাহ পাক বলছেন যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে ফেরেস্তা হইতে পারে অথবা আল্লাহর কোনো নেকবান্দাও হইতে পারে সে বলল যে আমি আপনার কাছে বিলকিসের সিংহাসন এনে দেবো আপনার চোখের পলক মারার পূর্বেই ফালাম্মার আহ মুস্তাকিরান ইন্দা যখন সোলেমান আলি সাল্লাম হঠাৎ করে দেখছেন যে সিংহাসন তার সামনে এসে উপস্থিত মুহূর্তে কাল আল্লাহর শুক্রিয়া আদায় করছেন অহংকার না আর আজকালকার লোক হলে অহংকারে ফেটে পড়তো কি যে করবে দিশেহারা হাজামিন ফজলে রব্বি এটা আমার প্রতিপালকের অনুগ্রহ এ কথা বললেন না এটা তোমার ক্ষমতা না এ আল্লাহ পাক দিয়েছেন এটা আল্লাহর দান আমার ওপরও আর যাকে আনার তৌফিক দিয়েছেন তার উপরেও সুতরাং আমার রবের অনুগ্রহ লিয়াবুলানি আশকর আম আকফর যাতে আল্লাহ আমার পরীক্ষা করেন যে আমি শুকুর গুজার হচ্ছি না কি অকৃতজ্ঞ হচ্ছি যেই ব্যক্তি বলবে আমার বিদ্যা বুদ্ধি আমার কলা কৌশল সে না শুকুরগুজার সে অকৃতজ্ঞ আর যে বলবে আল্লাহর দান আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দিয়েছেন করার তৌফিক দিয়েছেন সেই ব্যক্তি আল্লাহ শুকুরগুজার বান্দা মমিন অমান সাকার আর যে শুক্রিয়া আদায় করে ফাইন্নামা ইয়াসকর আলী নাফসি সে নিজের লাভের জন্য শুক্রিয়া আদায় করে আল্লাহর লাভ হয় না তারই লাভ হয় আল্লাহ বাড়িয়ে দেন লাইন সাকার তোমরা দান রাখো তোমরা শুক্রিয়া আদায় করো আরও বৃদ্ধি করে দেব ব্রেন বুদ্ধি ক্ষমতা ইত্যাদি যার শুক্রিয়া করবে তাই আল্লাহ বাড়িয়ে দেবেন যে বিষয়ে শুক্রিয়া আদায় করে সেটা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন আল্লাহ ছেলে মেয়ে দিয়েছেন শুক্রিয়া আদায় করেন ধন সম্পদ দিয়েছেন শুক্রিয়া আদায় করেন সুস্থতা দিয়েছেন শুক্রিয়া আদায় করেন পাপ করিয়েন না আল্লাহ পাক সব কিছু বাড়িয়ে দেবেন ওয়ালা কাফার তুম আর যদি অকৃতজ্ঞ হও না শুক্রি করো ইন্না আজাবিল্লা শদীদ আমার দুনিয়া আখেরে তার আজাব বড়ই কঠোর আল্লাহ বলছেন অমান কাফার আর যেই ব্যক্তি সুলেমান ইসলামের কথা এটা বলছেন যেই ব্যক্তি অকৃতজ্ঞ হবে ফাইন্না রব্বি গানিয়ন করিম তাহলে জেনে রাখুক যে আমার প্রতিপালক তিনি অমুখাপেক্ষী গানী কারো ধার ধারেন না মুখাপেক্ষী নন আল্লাহ করিম তিনি সম্মানিত কালা তারপরে সোলেমান সাল্লাম বললেন এক কাজ করো এই বিলকিস আসছে আসার আগে তার সিংহাসনটাকে একটু রদ বদল করে দাও যাতে পরীক্ষা করা যায় চিনতে পারছে কিনা তার নিজের সিংহাসন নাক্কেরুল্লাহ আর সাহা তার এই সিংহাসনের আকৃতি বদলে দাও কিছু পরিবর্তন করে আকৃতি বদলে দাও আল্লাহ পাক বলছেন যে সাল্লাম সাল্লাম তারপরে বলেন নজরো তারপরে দেখবো আমরা দি আমতা কোন মিনাল্লাহাতাদুন সে সঠিক দিক নির্দেশনা পাচ্ছে মানে তার নিজের সিংহাসন যার ওপর বসে রাজত্ব করত চিনতে পারছে নাকি ওই লোকদের মধ্যে হয়ে যাচ্ছে যারা লায়াহাতাদুন চিনতে পারে না দুনিয়ার ক্ষেত্রে একটা পরীক্ষা করিনি হেদায়তের ক্ষেত্রে পরীক্ষা যে সে আমার কাছে আত্মসমর্পণ করে আসছে ইমান নিয়ে আসছে আল্লাহর উপর নাকি কুফুরি করছে সেটাও দেখছি আর তার নিজের সিংহাসন চিনতে পারছি কিনা কতটা বুদ্ধি রাখে দেখি তো ফালাম্মা জাত যখন ওই মহিলা উপস্থিত হলো অর্থাৎ বিলকিস রানী চলে আসলেন কিলা বলা হইল আহা কাজ আর শোকে আপনার যে সিংহাসনটা ছিল সাবা দেশে এমানের প্রাচীন নাম বা এমানের বিশেষ একটা এলাকার নাম সাবা একটি জাতির নামে নামকরণ হয়েছে তো আপনার সিংহাসনটা কি এরকমই কালাত সে বলল কান্না হুয়া সেও বড় চালাক ছিল বুদ্ধিমত্তা সে বলছে কান্না হুয়া মনে হচ্ছে যে সেটাই নিশ্চিতে কথা বলছেন এইটাই কারণ হতে পারে যে সেটা আমার নয় হয়তো তাহলে আমি ভুল কথা বলে দেবো আমাকে নিয়ে হাসবে আর যদি না এটা আমার নয় আর আসলে আমার তাহলেও হাসবে আর মুহূর্তের মধ্যে চলে আসে কথাও তো জানা নেই কারণ বিলকিস জানছে না যে আমার সিংহাসন এখানে এসে বসে আছে আমার আগেই আন্না হুয়া দেখে মনে হচ্ছে যে এটাই যাতে করে হাসতে না পারে হলেও হাসবে না আর যেটা আমার সিংহাসন না হয় তবুও হাসবে না এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ ওয়াউতিন আল ইলমা মিন কাবলিহা আর আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তার পূর্বে অকন্যা মুসলিমিন আর আমরা মুসলিম ছিলাম আমরা আত্মসমর্পণকারী ছিলাম এর দ্বারা বোঝা যায় যে সমস্ত জাতি যারা আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী এক আল্লাহর ইবাদত করত তাদের প্রাচীন নাম শুরু যুগ থেকে নাম আদম আলি সাল্লামের যুগ থেকে মুসলিম মুসলিম শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নিয়ে আসা দিন শেষ দিনকে যারা মেনেছে তাদের নাম মুসলিম আর বাকি অন্যরা বলবে আমরা আল্লাহর দিন মানছি আর আমাদের নাম খ্রিস্টান আমাদের নাম ইয়াহুদিন না যারাই আল্লাহ প্রদত্ত দিন মানে তাদের যুগে যুগে নাম ছিল মুসলিম সোলেমান আলি ইসলামের জমানে বলা হচ্ছে আমরা মুসলিম ছিলাম এব্রাহিম আলী ইসলামের জামানে বলা হচ্ছে আমরা মুসলিম ছিলাম আর এখানেও যখন বিলকিস আল্লাহর প্রতি পরকার প্রতি ইমান ঘোষণা করছেন তখন বলছেন আসসালাম তুলিল্লাহ রব্বিল্লা আলমিন আমি ইসলাম নিয়ে আসছি তো আল্লাহ পাকের মনোনীত দিন প্রত্যেক যুগে নবী রসুলগণের মাধ্যমে যা এসছে তার নাম হচ্ছে ইসলাম সেটা আগে হোক অথবা পরে হোক সেই ইসলামে কিছু ঘাটতি বাড়তি করে সময় উপযোগী করা হয়েছে আর শেষ দিনে ইসলাম পূর্ণতা দিয়ে দিয়ে কেয়ামত পর্যন্ত তার মধ্যে সমস্যার সমাধানের যোগ্যতা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে আর দিন পরিবর্তন হবে না এই দিন ইসলাম সকল মানুষের জন্য অসাদ্দাহা মা কানা তাবদ মিন্দুনিল্লাহ আল্লাপাক আরও বলছেন তাকে সত্য রাস্তা থেকে বাধা সৃষ্টি করেছিল ওই সব পূজা যা আল্লাহকে বাদ দিয়ে সে করত তার মানে যেই পরিবেশে মানুষই ছিল এই মহিলা বিলকিস সেই পরিবেশের লোকেরা যেহেতু সূর্য পূজা করতো দেখা দেখি সূর্য পূজা করেছে এমন নয় যে তার মধ্যে হটকারিতা ছিল হটকারিতা হলে ফেরানোর মতো অস্বীকার করে দিত ইন্নাহা কানাতমিন কৌমিন কাফেরিন কারণ সে ছিল অস্বীকারী জাতিদের অন্তর্ভুক্ত তার বংশধর তারা কাফের ছিল তাদের অন্তর্ভুক্ত ছিল তারপরে বিলকিসকে বসিয়ে কিছুক্ষণ বলা হলো যে চলেন রাজপ্রাসাদে ঢুকা যাক আর রাজপ্রাসাদকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে যেটা বিছানা সেটা একেবারে এমন স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে যা মনে হচ্ছে যেন পানি আর পানি মনে করে এই বিলকিস তখন কাপড় উঠাতে শুরু করেছে কেন পানিতে নামলে একটু কাপড় উঠাতে হবে না হলে কাপড় ভিজে যাবে কাপড় উঠতে শুরু করেছে এখানে আর পরীক্ষা হয়ে গেল বিলকিসের আল্লাহা বলছেন কিল আল্লাহা বলা হলো তাকে বিলকিসকে সোলেমান আলী সালের পক্ষ থেকে অথবা তার লোকজন অপক্ষ থেকে উদ্খুলি সারহা প্রাসাদে প্রবেশ করুন ফালাম্মারা আথু যখন দেখলো প্রাসাদকে হাসে বাথু লুজ্জাতান তখন সেটাকে পানির জলাশয় মনে করল সেটাকে জলাশয় মনে করল মনে হচ্ছে যে হাউজ বা পানি পানি যেন আচ্ছা সেখানে ওয়াকাশাফাত আনসা আকাইহা তখন তার পায়ের গোছা খুলে ফেলল শাক বলা হাঁটুর নিচের অংশটুকু গোড়াল টাকনা থেকে শুরু করে হাঁটুর মাঝখানে যে অংশটা পায়ে রয়েছে এটাকে শাক বলা হয় কালা তখন সাল্লাম সাল্লাম বলে ইন্নাহু সারহন মোমার রাদুমিন কাওয়ারির এখানে পানি নেই এটা হচ্ছে এমন একটা প্রাসাদ মোমার রাদুমিন কাওয়ারির যা তৈরি করা হয়েছে স্বচ্ছ কাঁচ দ্বারা স্বচ্ছ গ্লাস দ্বারা কালাত ইন্নি জালাম তো নাফসি তখন বিলকিস দেখলো যে আমি দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রেও ভুল করেছি আর এখানেও বুঝতে ভুল করে দিলাম তখন অনুভূতি হলো আল্লাহ আমি জুলুম করেছি আমার ওপর ওয়া আসলাম তো মা সোলাইমান এখন আমি সোলাইমান আলী ইসলামের সাথে ইসলাম গ্রহণ করছি আত্মসমর্পণ করছি কার সামনে লিল্লাহ আল্লাহর সামনে রব্বিল আলমিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক আমি সূর্য পূজা ছাড়ছি একমাত্র আল্লাহ পাকের এবাদতবন্দি করবো এই অঙ্গীকার করছি আমি ইসলাম গ্রহণ করছি এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা ২৪ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কার জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়িয়ে যায় বা নামাজকে গাফিলতি করে ডক্টর শরীফুল ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বন্দীগীর মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ আমরা আজ থেকেই শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুন মুমিন হওয়ার হক আদায় দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে ও বিকেল তিনটে ভারতে পিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. eliminate misconceptions about religion, get enlightened. Witness doctor Zakir Naik in a battle of words দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিস টিভি বাংলায় যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল সুন্নাতের অনুসরণ কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলছে তাড়াতাড়ি করো শেখ হাসিম মাদানী জান্নাতে কি থাকবে আমাদের জন্য আমরা যা চাইবো তাই সেখানে পাবো তিনি নিশ্চয় হবেন সফল জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্য কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময় দেখুন জান্নাত যাবার পুঁজি প্রতি রবিবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমাদের তফসির চলছে সুরায় নামলের সুরায় নামলের আয়াত নম্বর ৪৫ থেকে আল্লাহ পাক সামুদ সম্প্রদায় যে কথা উল্লেখ করেছেন এই জাতি আল্লাহ পাকের অবাধ্য হয়েছিল তাদের নবী সাল্লাহ আলি সাল্লামের দাওয়াত কবুল করেনি আল্লাহ পাকের আদেশ অমান্য করেছিল তখন আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাত আরসাল্লা ইলা সামুদ আখাহম সোয়ালেহা আর নিশ্চয় আমি সামুদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই সোয়ালেহকে পাঠিয়েছিলাম ভাই এজন্য বলা হয়েছে ইমানই ভাই নয় ধর্মীয় ভাই নয় কিন্তু সেই জাতিরই লোক সেই বংশেরই লোক ছিলেন সোয়ালে আলি সালাম সেজন্য তাকে ভাই বলা হয়েছে বংশীয় সম্পর্কের দিক থেকে বলা হয়েছে এই বলে পাঠিয়েছিলাম আনে এবদুল্লাহ যে তোমরা সকলে এক আল্লাহর ইবাদত করো ফায়েদ আহম ফারিকান সেমন তখন তারা দুই দল হয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছিল বিতর্কে লিপ্ত হয়েছে দুই ভাগে ভাগ হয়ে গেছিল অল্প কিছু লোক সামুদ সম্প্রদায় থেকে সলে আলি সাল্লামের সাথে আর সলে আলি সাল্লাম যদি একাও থাকেন তিনি এক পক্ষ আর এক পক্ষ হচ্ছে তার জাতি যারা শিরকুফুরিতে লিপ্ত তারা দুই দলে বিভক্ত হয়েছিল কালা ইয়া কমে তখন সোয়ালে আলি সালাম বলেছিলেন ইয়া কমে হে আমার সম্প্রদায় লেমা তাস্তা জেলুনা বিশ্বাতে কাবুল আল হাসানা তারা নবীর কথা মানত না এবং নবী যখন সতর্ক করতেন যে দেখো এইরকম যদি তোমাদের আচরণ থাকে আল্লাহকে বিশ্বাস না করো আল্লাহর দিন না মানো তো আল্লাহর আজাব কখন নেমে আসবে তখন তারা বলতো এই সব কথা কেন বলো কোথায় তোমার আজাব আছে নিয়ে আসো তারা আজাব নিয়ে তারা তাড়াহুড়া করতো তাই সম্প্রদায়কে বলছেন কল্যাণের পূর্বে অকল্যাণ সম্পর্কে তোমরা তাড়াহুড়া কেন করছো আজাবের জন্য কেন তাড়াহুড়া করছো লাউলা তাস্তা ফেরুন আল্লাহ আল্লাহর কাছে কেন মার্জনা কামনা করো না লা আল্লাহ কুমতুর রহমুন হতে পারে আল্লাহ তোমাদের উপর রহম করবেন দয়া করবেন যখন কোনো বালা মুসিবত বিপদ আপদ আসতো তখন এই কাফের সম্প্রদায় জালিমরা বলতো যে আমাদের দেশে এসব বিপদ আপদ এসছে এই জন্যই যে এই যে কুলক্ষী এসছে নবীকে কুলক্ষী মনে করতো আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন কালু এই সামুদ জাতি বলেছিল তৈয়ারনা বেকা অবে মাক হে সলে তোমার আর তোমার সাথী সঙ্গীদের কারণেই এই বিপদ আপদ এসছে তোমাকে এবং তোমার সাথী সঙ্গীদেরকে আমরা কুলক্ষী মনে করছি কালা তখন জবাবে তিনি বলেছিলেন তয় এরকম ইন্দাল্লাহ তোমাদের অকল্যাণ আল্লাহ পাকের কাছে রয়েছে অর্থাৎ তোমাদের অকল্যাণ অর্থাৎ আজাব আল্লাহর কাছে রয়েছে আর প্রতীক্ষায় থাকো তোমরা তোমরা যদি এইরকম অবাধ্য থাকো তাহলে আল্লাহ পাখের আজাব নেমে আসবে অকল্যাণ নেমে আসবে বল আন্তুম কমন তনুন বরং তোমরা এমন জাতি যেই জাতিকে পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে আর এই পরীক্ষায় তোমরা ফেল করতে যাচ্ছ ওয়াকানাফিল মদিনাতে তিস আত রাহতিন ঘটনা এই ছিল যে এই সম্প্রদায়কে উষ্ট্রি দেওয়া হয়েছিল যা এর আগে বিভিন্ন সুরাই আলোচিত হয়েছে আল্লাহ পাখি নিদর্শন মজেজা স্বরূপ উষ্টির দুধ পান করো একদিন উষ্টির পানি পান করবে একদিন তোমরা সে গোষ্ঠীটিকে তারা বদমেশি করে জবাই করে দিল অথচ আল্লাহ নিষেধ করেছিলেন আল্লাহ পাক ধ্বংস করবেন নবীকে আল্লাহ জানিয়ে দিলেন তিন দিন পরে এদের উপর আজাব আসবে তামাত্তা উফি দারেকুম সালাসাত ইয়াম তোমরা তিন দিন খুব ভোগ বিলাস করে নাও আমোদ ভর্তি করে নাও তিনটা দিন তোমাদের ছাড় দেওয়া হইল আজাব আসবে যখন এ কথা শুনলো তখন তারা বলল যে তিন দিন পরে আজাব আসবে এইরকম কথাই যখন সলে বলছে তখন একে এর পরিবারকে একেবারে সবগুলিকে খুন করবো আমরা এই তিন দিনের মধ্যেই খুন করে সাফ করে দেব নয়জন এদের বদমাইশ নেতা ছিল বদ প্রকৃতির মানুষ বদ আচরণে নেতৃস্থানীয় এরা ওয়াকানাফিল মাদিনাতে তিস আতরাহাতিন আর এই দেশে নয়জন লোক ছিল ইউফসেদু নাফিল আর এরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করত মানে ওই দেশে ওই অঞ্চলে ফেতনা ফাসাদ সৃষ্টি করত ওয়ালাইসুল্লাহুন আর কোনো সংশোধনের কাজ করতো না সংস্কারমূলক কাজ করতো না কালু তারা মিটিং করলো ষড়যন্ত্র তাকাসম বিল্লা আল্লাহর শপথ করো সবাই মিলে এই নয়জন মিলে একে অপরের হাতে হাত দিয়ে শপথ লানোবাইয়ে তান্নাহু ও আহলাহু এই সলের ওপর এবং তার পরিবারের ওপর রাতারাতি আক্রমণ করব। রাতের অন্ধকারে আমরা হানা দেব সোম্মালানাকুলান্নালি আর খুন করে দিয়ে তার অভিভাবককে বলবো কারণ একটা পরিবারের লোক যদি মারা যায় তারপরে যার আত্মীয় স্বজন আছে ভাই বেরাদর আছে তারা কেস করবে তারা খোঁজ করবে যে কে মারলো প্রতিশোধ নেবো এইসব রিয়াকশান হইতে পারে তখন এই সলের অভিভাবক যারা বা আত্মীয় স্বজন তাদেরকে বললো মা শাহেদানা মাহলিক আহলি এই সলের পরিবার যে ধ্বংস হয়েছে বা খুন হয়েছে এটা আমরা জানি না আমরা দেখিনি ওরাই করেছে আর মিটিং করেছে যে আমরা সবাই এক বাক্যে বলবো যে আমরা জানি না ওয়াইনাল্লাহ সাহ দেখুন দেখো আমরা সত্য কথা বলছি অথচ মিথ্যা কথা বলছি এই ষড়যন্ত্র তারা পাকালো আল্লাহা বলছেন অমাকার উমাকরান তারা ষড়যন্ত্র করেছিল অমাকার না মাকরান আর আমিও কৌশল অবলম্বন করেছিলাম ওরা সলেহকে আর তার পরিবারের মমিনদেরকে খুন করতে চেয়েছিল আর আমি আজাব পাঠাবার জন্য কৌশল করেছিলাম ধ্বংস করব তাদেরকে আল্লাহ পাক বলছেন ওহমলায়া সরুন কিন্তু এরা টের পায়নি যে আজাব চলে আসছে ফানুজোর কাইফা খান আকেবা তোমাক রহিম সুতরাং হে নবী চিন্তা করে দেখো হে মানুষ চিন্তা করে দেখো তাদের ষড়যন্ত্রের কুপরিণাম কি হয়েছিল আন্না দাম্মার নাহুম এদেরকে আমি সমূলে বিনাশ করে দিয়েছিলাম ধ্বংস করে দিয়েছিলাম ওয়াকাউমাহুম আর তাদের সকল জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম সেই সম্প্রদায়ের সব কাফিরগুলিকে ধ্বংস করেছিলাম ফাতিলকা বইউ তহম খাওয়া বেমা জলামু তাদের জুলমের কারণে তাদের বাড়িগুলি সম্পূর্ণ উজাড় হয়ে গেছে খাওয়াতুন মানে খালিয়া শূন্য তাদের বাড়িগুলি সব মরে ধ্বংস হয়ে গেছে বাড়িগুলি উজাড় হয়ে পড়ে আছে বিরান হয়ে ইন্নাফিজ আলিকাল্লা আয়াতাল্লে কৌমি আলমু নিশ্চয়ই যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে যে এইরকম যে কোনো যুগে জাতি যখন অবাধ্য হয়েছে আল্লাহর রসুলের তখন আল্লাহ ধ্বংস করেছেন হে মক্কার মুশেকেরা তোমরাও শোনো সামুদ সম্প্রদায়কে আল্লাহ যেভাবে ধ্বংস করেছেন আল্লাহ তোমাদেরকে ধ্বংস করতে সক্ষম যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে তোমরা এইরকম খারাপ আচরণ করো ওয়ান জাইনাল্লাদিন আমান ওয়াকানু এত্তাকুন আর ওই সব লোকদেরকে আমি মুক্তি দিলাম যারা বিশ্বাস করেছিল এবং তারা আল্লাহ ভীরু ছিল তারপরে আল্লাহ পাক লুত আলি সালামের কথা তার সম্প্রদায়ের কথা বলছেন ও লুতান আর স্মরণ করো লুত আলি সালামকে আমি পাঠালাম লুত আলি সালামকে ইজ কাল আলী কৌমিহি যখন নিজ সম্প্রদায়কে বলেছিলেন আতা তুন আল ফাহেসাতা ও আন্তুম তু সেরুন তোমরা দেখে শুনে অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ আরে দেখতে পাচ্ছ যে এটা নোংরা কাজ আরে সম্ভোগের জন্য মহিলারা রয়েছে বিয়ে করো স্ত্রীকে বাদ দিয়ে বিয়ে করা বাদ দিয়ে তোমরা পুরুষের সাথে সমকামিতা করছো নোংরামি কাজ করছো না বিয়ে কারি কঠোর শাস্তির কথা বলেছ যদি তোমরা এমন কোনো লোক পাও ইয়ামাল আমলা কৌমে লুথ লুত আলি সালামের সম্প্রদায় যে নোংরা কাজ করতো সমকামিতা করত। এইরকম কাজ যদি কেউ করে ফাক্তলুল ফাইলা ওয়াল মফুল আবিহি যে এই কাজ করবি আর যার সাথে এই কাজ করা হবে উভয়কে হত্যা করে দাও এটা হচ্ছে ইসলামী দণ্ডবিধান শাস্তি যা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজেল হয়েছে রসুলের পর রসুল্লাহামের সেই হাদিসে রয়েছে আইনাকুল্লা তাতুন আরিজ আল্লাহ শাহওয়াতা মিন্দুনিসা তোমরা এমন মানুষ যে মহিলাদেরকে বাদ দিয়ে তোমরা কাম আসক্তি নিয়ে পুরুষদের কাছে আসছো বল আন্তুম কৌমুত্তা ঝালুন বরং তোমরা বড় মূর্খ জাতি দুনিয়ার ক্ষতিও বুঝো না আর আখেরাতের ক্ষতিও বুঝো না শরীর স্বাস্থ্যের ক্ষতি বড় বড় বিপদ আপদ বড় বড় রোগ সৃষ্টি হয় এসব নোংরা কাজ এগুলিও বুঝো না বড়ই জাহেল জাতি তোমরা ফামা কানা জবাব কমহি ইল্লান কালু তাদের কোনো জবাব ছিল না এ কথা বলতে পারতো না যে না এটা ভালো কাজ হ্যাঁ এটাই পবিত্র কাজ আমরা যেটা করছি এটা ঠিক ইল্লান কালু এ কথা বলতো বল প্রয়োগ করব। ক্ষমতা দেখাবো আখরেজু আলা লুতিন মিন কারিয়াতে কুম লুতের বংশধরকে লুতকে লুতের পরিবারকে বাড়ি ঘরের লোকদেরকে বাড়ি থেকে বের করে দাও এই গ্রাম থেকে বের করে দাও দেশ থেকে বের করে দাও রাখবো না এখানে ইন্নাহুম অনাসু ইয়াতা হারুন কারণ এরা খুব পাক পবিত্র হয়ে গেছে খুব ভালো মানুষ হয়ে গেছে আমরা যখন এত খারাপ মানুষ আর এই লুত খুব ভালো মানুষ এত ভালো মানুষ আবার আমাদের দেশে কেন থাকবে তাড়িয়ে দাও বাড়ি থেকে দেশ থেকে এটাই ছিল তাদের বল প্রয়োগ আল্লাহ বলছেন ফানজাইনাহু আহলাহু সুতরাং তাকে এবং তার পরিবারকে লুত আলি সাল্লামকে এবং তার পরিবার অর্থাৎ তার দুই মেয়ে ছিল দুই মেয়েকে তার স্ত্রী কাফেরা ছিল আল্লাহ তাকে ধ্বংস করেছিলেন ইল্লামরা তাহু তবে তার বিবি তার স্ত্রী তার পরিবার মানে তার ওই মেয়েদেরকে আল্লাহ নাজাদ দিয়েছিলেন আর তাকে তবে তার বিবি তার স্ত্রী কাদ্দার নাহামিনাল গাবেরিন তাকে তার ভাগ্য নির্ধারণ করেছিলাম যে সে অবশিষ্টদের অন্তর্ভুক্ত থাকবে যারা ধ্বংসপ্রাপ্ত হবে তাদের অন্তর্ভুক্ত হবে ওয়াম তার না আলিহিম্মাতারান আর তাদের ওপর আমি বৃষ্টি বর্ষণ করেছিলাম পাথরের বৃষ্টি ফাসা আমাতারুল মুনজারিন আর যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের এই বৃষ্টি কতই না নোংরা খারাপ বৃষ্টি ছিল আল্লাহ পাকের আজাবের বৃষ্টি ছিল কলিল হামদুলিল্লাহ হে নাবি তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ পাকের সালামুন আলা এবা দেহিল্লাজি নস্তফা আর সালাম শান্তির ধারা বর্ষিত হোক ওইসব আল্লাহর বান্দার ওপর যাদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন আল্লাহ খায়রুন আম্মায়ুস রেখুন আল্লাহ শ্রেষ্ঠ নাকি ওই সব যেসবকে মানুষরা আল্লাহর অংশীদার স্থাপন করে থাকে যদি ধরে না হয় যে আল্লাহও দেন আর দেবদেবীও দেই আল্লাহ পাক শ্রেষ্ঠ নাকি যেসবকে এরা শরিক করে থাকে আল্লাহ পাকের তারা শ্রেষ্ঠ আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনা খাতা মাফ করেন শির্ক মুক্ত হওয়ার তৌফিক দান করেন সাল্লাহ আল নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবি আজমাই عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مذ أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلوة حلوة حلوة حياتي مذ عرفت الله ربي أشرق النور পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক T H pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোট কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন swift BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV TV মানবতার সমাধান দ্য প্রডিজি দাই অফ ইসলাম ফারেক Naik I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekkam braham dutya naste. Bhagwan ek hi hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. with his thrilling words and inspirational temperament Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে পিস টিভি বাংলায়